আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল আখির নিশ্চয় আল্লাহর মসজিদ তৈরি করবে কারা জানো মান আমানা বিল্লাহি ওয়াল আখির যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে পরকালের উপর বিশ্বাস স্থাপন করে সালাত আদায় করে জাকাত প্রদান করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না আল্লাহর মসজিদ তৈরি করতে গেলে বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে মানুষের মধ্যে এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন থাকতে হবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন থাকতে হবে আকার সালাত পাঁচ সালাত আদায় করতে হবে আদা জাকাত জাকাত আদায় করতে হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে সে ভয় করবে না আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে বলছেন যে আল্লাহর মসজিদ আবাদ করবে আল্লাহর মসজিদের দায়িত্ব পালন করবে এই জাতীয় মানুষ চোর চামার সন্ত্রাসী স্থানীয় নেতৃবৃন্দ মদখোর গাঞ্জাখোর জুয়াখোর তারা মসজিদের দায়িত্ব পালন করতে পারে না মসজিদের দায়িত্ব পালন করতে হবে ইমানদার মানুষকে নামাজি সালাত আদায়কারী মানুষকে জাকাত প্রদানকারী মানুষকে ওলাম ইয়াকশাহ আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না এমন মানুষকে তো একটা সময় ছিল যখন মক্কা মদিনায় মক্কাতে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আগেও হজ হতো মুশ্রিকেরা হজ করত তো আল্লাহ সুহান আয়াত অবতীর্ণ করে দিয়ে মুশ্রিকদের হজ করতে নিষেধ করে দিলেন মুশ্রিকেরা কেউ মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না বাইতুল্লার দায়িত্ব পালন করতে পারবে না মক্কার দায়িত্ব পালন করতে পারবে না তারা সেখানে প্রবেশ করতে পারবে না এবং অদ্যবধি মুশ্রিকেরা হজ করতে পারে না হজ শুধু মুসলমানদের জন্য হজ করতে হলে মক্কায় প্রবেশ করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে তো আল্লাহ সুবাহ ঘর আবাদ করার দায়িত্ব কারা নেবে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে